আবু হুরেরা হ্রদিল্লাহ তালান হতে বর্ণিত যে এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমার একটি কালো সন্তান জন্মেছে তিনি জিজ্ঞেস করলেন তোমার কিছু উট আছে কি সে জবাব দিল হাঁ তিনি বললেন সেগুলো রং কেমন সে বলল লাল তিনি বললেন সেগুলোর মধ্যে কোনোটি ছাই বর্ণের আছে কি সে বলল হাঁ তিনি জিজ্ঞেস করলেন তাহলে সেটিতে এমন রং থেকে এলো লোকটি বলল সম্ভবত পূর্ববর্তী বংশের কারণে এমন হয়েছে তিনি বললেন তাহলে হতে পারে তোমার এ সন্তানও বংশগত কারণে এমন হয়েছে